প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ পুনর্জীবন হবি সুখময় যদি করি নেক কর্ম পুনর্জীবন হবি সুখময় যদি করি নেক কর্ম প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ মুসলিম আমি সবার আগে তারপর যা কিছু যুগে যুগে চির উন্নত মোরা গৌরব মাথা উঁচু মুসলিম আমি সবার আগে তারপর যা কিছু যুগে যুগে চির উন্নত মোর গৌরবে মাথা উঁচু আল্লাহ তালার মনোনীত দিন আল্লাহ তালার মনোনীত দিন ইসলাম পরিপূর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ কোরআন সবার সমাজ রাষ্ট্র কোরআন ছাড়া কোনো মতবাদ হতে পারে না শ্রেষ্ঠ কোরআন সবার চলার পথে হুক না সমাজ রাষ্ট্র কোরআন ছাড়া কোনো মতবাদ হতে পারে না শ্রেষ্ঠ কোরআন মোদীর গলার তাবিজ কোরআন মোদীর গলার তাবিজ কোরআনে আছে পূর্ণ প্রথম আমার ধর্ম পরে দেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরে দেশ জাতি বর্ণ পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম পুনর্জীবন হবে সুখময় যদি করি নেক কর্ম প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ প্রথম আমার ধর্ম পরদেশ জাতি বর্ণ www.onibus.in